হারবো না আমি হারবো না কোনোদিন মনের কাছে আমি হারবো না জীবনের খেলাতে তা না ভুলবো না আমি ভুলবো না ইতিহাস ত্যাগ মহিমার আমি ভুলবো না গধুলির বেলাতে হারবো না কোনোদিন মনের কাছে আমি হারবো না জীবনের খেলাতে তা না ভুলবো না আমি ভুলবো না ইতিহাস ত্যাগ মহিমার আমি ভুলবো না গোধুলির বেলাতে কাঁটা ভরা এই ফুলের কানু হাত বাড়াতে আসে আঘাত প্লাবন আসে রক্ত প্লাবন আ ও কাঁটা ভরা এই ফুলের কানু হাত বাড়াতে আসে আঘাত প্লাবন আসে রক্ত প্লাবন ফুল যদি চাই তবে সয়ে যায় ফুল যদি চাই তবে সয়ে যায় এই জীবনটাতে নানা ফিরবো না কাটারো আঘাতে আমি ভুলবো না গধুলির বেলাতে হারবো না কোনো দিন মনের কাছে আমি হারবো না জীবনের খেলাতে নানা ভুলবো না আমি ভুলব না ইতিহাস দেখো মহিমার আমি ভুলব না গধুলির বেলাতে ভীতি ভরা এই নিশীত ভুবন পা বাড়াতে আসে সাপদ কুজন আসে হিংস্র কুজন আ ও ভীতি ভরা এই নিশীত ভুবন পা বাড়াতেই আসে সাপদ কুজন আসে হিংস্র কুজন আলো যদি চাই ভয় নাহি পাই আলো যদি চাই ভয় নাহি পাই এই জীবনটাতে নানা টলব না সাপদের হানাতে আমি ভুলব না গধুলির বেলাতে হারব না মনে আমি আমি হারব না খেলাতে না ভুলব না ভুলব আমি ভুল না ইতিহাস ইতিহাস বেগারা বিমার আমি ভুলবো না বেলাবীর বেলাতে আর গোনা কোনদিন কোনদিন কাছে কাছে আমি হারবো জীবনের খেলাতে না ভুলবো না ভুলবো আমি ভুলবো না ইতিহাস ইতিহাস বেগারা বিমার আমি ভুলবো না বেলাবীর বেলাতে